কলকাতার গল্প দ্বীপের সঙ্গে দ্বীপের চোখে কলকাতা শুধুমাত্র মির্চি নাইনটি এইট পয়েন্ট থ্রিতে প্রিন্সেপ ঘাট পয়লা বৈশাখ উপলক্ষে আর এমনিতেও রবিবারের সন্ধেবেলা কলকাতাবাসীর ফেভারিট যাকে বলে হ্যাং আউট জোন হবে নাই বা কেন গঙ্গার হাওয়া খাওয়া দাওয়া দারুণ সানসেটের দৃশ্য সবই তো পাওয়া যায় এই একটা স্পট থেকে কিন্তু প্রশ্নটা হচ্ছে এই প্রিন্সেপটা কে আজকে তাহলে এই আশ্চর্য মানুষের গল্পটি আপনাকে বলি তোমাদের অনেক উত্তক্ত করেছে তোমাদের ওই নেংটি পরা নেতা স্বাধীনতার স্বপ্ন তোমরা দেখতে পারো কিন্তু সেটা বাস্তবে পরিণত হবে না কখনোই সানডে সাসপেন্সের গল্প ফার্স্ট ক্লাস কামরা টিভিতে সিনেমায় এরকম অনেক ইংরেজ সাহেব আমরা দেখেছি যারা ভারতীয়দের ঘেন্না করত কিন্তু এটাও ঠিক যে এমন সাহেবও ছিলেন যাদের এই দেশ এই দেশের সংস্কৃতি এবং ইতিহাস সম্বন্ধে গভীর শ্রদ্ধা ছিল তাদের মধ্যে একজন জেমস প্রিন্সেপ জন্ম বিশে অগস্ট সতেরোশো নিরানব্বই বাবা জন ছিলেন ভারতে ইন্ডিগো প্লান্টার মানে নীলকর সাহেব মাত্র কুড়ি বছর বয়সে কলকাতায় চলে আসেন মিন্টে চাকরি পেয়ে প্রিন্সেপ সেখানে তিনি ছিলেন অ্যাসে মাস্টার মানে সোনা আর রুপোর কয়েন টেস্ট করাই ছিল তার কাজ কিন্তু তাহলে কি হবে অন্য অনেক দিকে তার ইন্টারেস্ট এবং ইন্ডিয়াতে থাকতে থাকতে তিনি নানান বিষয়ে কাজ শুরু করেন ম্যাপ খুব ভালো বানাতে পারতেন প্রিন্সেপ বেনারসে থাকতে থাকতে গোটা শহরের একটা ম্যাপই বানিয়ে ফেললেন ভালো ছবি আঁকতেন গুচ্ছ গুচ্ছ ভারতীয় মনিউমেন্টে স্কেচ করে ফেললেন আর্কিটেকচারে ইন্টারেস্ট বেনারসে নতুন মিন্ট এবং একটি চার্চ তৈরি করে ফেললেন তাছাড়াও পুরনো কয়েন কালেকশনে ইন্টারেস্ট গুপ্ত যুগের কুষাণ যুগের বিস্তর কয়েন জমিয়েছিলেন এবং সেই নিয়ে লেখালেখিও করেছিলেন তবে জেমস প্রিন্সেপকে যে জিনিসটির জন্য সব থেকে বেশি আমাদের মনে রাখা উচিত সেটা শুরু থার্ড সেঞ্চুরি বিসির দিকে যুদ্ধ করে কলিঙ্গ বলে একটি রাজ্য দখল করতে গিয়ে যুদ্ধক্ষেত্রে রক্তের স্রোত দেখে ভারতের এক মহান সম্রাটের মনোভাব পাল্টে যায় হিংসার রাস্তা ত্যাগ করে তিনি বৌদ্ধ ধর্ম গ্রহণ করেন এবং বাকি জীবন বৌদ্ধ ধর্ম প্রচারের জন্য নানান কাজ করেন এই সম্রাটের নাম অশোক এবং তিনি নিজের বক্তব্য ভারতের নানান জায়গায় পাথরের স্তম্ভের ওপর খোদাই করে লিখিয়ে রেখেছিলেন যে ভাষাতে এই লেখাগুলি সেটাকে বলে ব্রাহ্মী স্ক্রিপ্ট আর সেই ব্রাহ্মী স্ক্রিপ্টের ট্রান্সলেশন প্রথম করেন জেমস প্রিন্সেপ এই যে আমরা বলি অশোকা দ্য গ্রেট কেন গ্রেট কতটা গ্রেট কিছুই আমরা জানতে পারতাম না যদি জেমস প্রিন্সেপ না থাকতেন তবে এই যে এত বিষয়ে কাজ তার জন্য রাত দিন এক করে তাকে লেখাপড়া করতে হতো আর সেই লেখাপড়াই হলো প্রিন্সেপের কাল কলকাতায় কাজ করতে করতে ঘন ঘন মাথা ব্যথা শুরু হয় তার শরীর খারাপ হতে থাকে বোনের কাছে ইংল্যান্ডে ফিরে যান তিনি আর সেখানে বাইশে এপ্রিল আঠারোশো চল্লিশে মাত্র একচল্লিশ বছর বয়সে তার মৃত্যু হয় কলকাতায় তার অনুরাগীরাই পয়সা জমা করে তার জন্য এই মনিউমেন্ট তৈরি করেন একটা প্রশ্ন অবশ্য থেকেই যাচ্ছে প্রিন্সেপ ঘাট ঘাট কি করে কারণ নদী তো অনেক দূরে আসলে প্রিন্সেপ ঘাট যখন তৈরি হয়েছিল তখন নদী কলকাতার আরো কাছে ছিল এখন যেখানে স্ট্র্যান্ড রোড সেখানে একসময় ছিল গঙ্গা আর গঙ্গা অবধি পাথরের সিঁড়ি ছিল প্রিন্সেপ ঘাটে সো পরের বার যখন সম্রাট অশোকের নাম শুনবেন একবার জেমস প্রিন্সেপের কথাও মনে করবেন কলকাতার গল্প দ্বীপের সঙ্গে দ্বীপের চোখে কলকাতা শুধুমাত্র মির্চি নাইনটি এইট পয়েন্ট থ্রিতে আরও শুনতে এবং আরও জানতে লগ ইন করুন আমাদের ওয়েবসাইটে radio Mirchi dot com slash Kolkata অথবা আমার মানে দ্বীপের ফেসবুক পেজে Facebook dot com slash Mirchi Deep